সাবধান সাবধান হই সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান তন্ত্রমন্ত্র বন্ধ করো তোমাদের এখন দেশটা নিয়ে সিনি বিনি খেলবে কতক্ষণ তন্ত্রমন্ত্র বন্ধ করো তোমাদের এখন দেশটা নিয়ে সিনি বিনি খেলবে কতক্ষণ তাই তো এবার সবার কাছে করি আহ্বান সাবধান সাবধান ওই সাবধান সাবধান ইসলামে শত্রুরা হয়ে যাও সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান সোনার দেশটা চোরের দলে করে দিল শেষ নির্বাচনের সময় হলে সাজে নতুন বেশ সোনার দেশটা চোরের দলে করে দিল শেষ নির্বাচনের সময় হলে সাজে নতুন বেশ ভেজ দরিয়া মন করিয়া নেই যে গদি খান সাবধান সাবধান ওই সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান ঢোকায় পরে বোকা সেজে চলছি বারে বার তাই তো এবার ধোকার মুখে পড়ব না যে আর ধোকায় পরে বোকা সেজে চলছি বারে বার তাই তো এবার ধোকার মুখে পড়ব না যে আর সবে মিলে এক হয়ে তাই দেশটাকে বাঁচান সাবধান সাবধান ওই সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান মোদের শান্তি সবার শান্তি দেশের শান্তি চাই এই সাহেব তার মোলাই এবার ঢাক দিয়েছেন তাই মোদের শান্তি সবার শান্তি দেশের শান্তি চাই এই সাহেব তার মনাই এবার ডাক দিয়েছেন তাই ধনী গরিব এদেশবাসী সকলে সমান সাবধান সাবধান হই সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান সাবধান সাবধান সাবধান সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান ইসলামের শত্রুরা হয়ে যাও সাবধান